আমার একলা পথে বন্ধু হয়ে তুমি থেকো সাথে যেন পথ না ভুলি চলতে গিয়ে নিকোষ কালো রাতে আমার একলা পথে বন্ধু হয়ে তুমি থেকো সাথে যেন পথ না ভুলি চলতে গিয়ে নিকোষ কালো রাতে যেন চিরদিনই ডাকি তোমায় আমি সুরে সুরে যেন চিরদিনই ডাকি তোমায় আমি সুরে সুরে মৌলা গো মৌলা গো পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে কত যে রাত জেগেছি দু চোখের জল ফেলেছি কত যে রাত জেগেছি দু চোখের জল ফেলেছি কষ্ট নিয়ে বুকে আসেনি কেউ কোনো দিন সঙ্গী হয়ে কাতে আমার দুঃখে কত যে রাত জেগেছি দু চোখের জল ফেলেছি কষ্ট নিয়ে বুকে আসেনি কেউ কোনো দিন সঙ্গী হয়ে কাঁতে আমার দুঃখে একাকি চলবো এখন একাকি চলবো এখন নিজের মতন তোমায় সঙ্গী করে মাওলা গো পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে এ দেহে শক্তি দিও বুকেতে সাহস দিও এ দেহে শক্তি দিও বুকেতে সাহস দিও আধর যদি নামে যেতে চাই দূর বহু দূর সব পেরিয়ে মাওলা তোমার নামে এ দেহে শক্তি দিও বুকেতে সাহস দিও আধার যদি নামে যেতে চাই দূর বহু দূর সব পেরিয়ে মাওলা তোমার নামে সবারে চিনেছি আজ সবারে চিনেছি আজ ভুলেছিল আজ আমায় আমার করে মাওলা গো মাওলা গো পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে আমার একলা পথে বন্ধু হয়ে তুমি থেকো সাথে যেন পথ না ভুলি চলতে গিয়ে নিকোষ কালো রাতে আমার একলা পথে বন্ধু হয়ে তুমি থেকো সাথে যেন পথ না ভুলি চলতে গিয়ে নিকোষ কালো রাতে যেন চিরদিনই ডাকি তোমায় আমি সুরে সুরে যেন চিরদিনই ডাকি তোমায় আমি সুরে সুরে মাওলা গো মাওলা গো পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে পাপি বলে দিও না গো আমাকে ফিরিয়ে সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন সাইফুদ্দিন আল মামুনের কথা সুর ও কণ্ঠে ইসলামী সঙ্গীতের অনবদ্য অ্যালবাম অসহায় যোগাযোগ zero one seven three seven six two six four seven two আর ধারাবর্ণনা ছিলাম আমি আতাউল্লা নুরি সুপ্রসোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ